ওহে দয়াময় স্রষ্টা মহান কোন সুরে গাই বলো তোমারি গান ওহে দয়াময় স্রষ্টা মহান কোন সুরে গাই বলো তোমারি গান নিপুণ হাতে গড়া বিশ্ব জাহান কোন উপমায় বোঝায় তোমার ঈশান ওহে দয়াময় স্রষ্টা মহান কোন সুরে গাই বল তোমারি গান নিপুণ হাতে গড়া বিশ্ব জাহান কোন উপমায় বোঝায় তোমার ঈশান তুমি দয়ার সাগর তুমি রহমান তুমি দয়ার সাগর তুমি রহমান তোমায় পেতে চাই মন প্রাণ তোমায় পেতে চাই মন প্রাণ ওহে দয়াময় স্রষ্টা মহান কোন সুরে গাই বল তোমারি গান নিপুণ হাতে গড়া বিশ্ব জাহান কোন উপমায় বোঝায় তোমারি শান ওহে দয়াময় স্রষ্টা মহান কোন সুরে গাই বল তোমারি গান নিপুণ হাতে গড়া বিশ্ব জাহান কোন উপমায় বোঝায় তোমারি শান বৃক্ষ সাজিয়ে দিলে ফুলে ফলে সুরভি সুবাস ফুলে দিলে ঢলে বৃক্ষ সাজিয়ে দিলে ফুলে ফলে সুরভি সুবাস ফুলে দিলে ঢলে বৃক্ষ সাজিয়ে দিলে ফুলে ফলে সুরভি সুবাস ফুলে দিলে সুরভি সুবাস পেতে প্রজাপতি সুরভি সুবাস পেতে প্রজাপতি পুরে বেড়াই গিয়ে ডালে ডালে পুরে বেড়াই গিয়ে ডালে ডালে হে দয়াময় সষ্টা মহান কোন সুরে গাই বল তোমারি গান নিপুণ হাতে গড়া বিশ্ব জাহান কোন উপময় বুঝাই তোমারি শান নিশিরাতে তারকার ঝিকি মিকি পাখিদের বকি কিচিমিচি নিশিরাতে তার তারকার ঝিকি পাখিদের কলরব কিচি মিচি নিশিরাতে তার কার ঝিকি মিকি পাখিদের কলরব কিচি ঝর্ণা থেকে ঝরা স্বচ্ছ পানি ঝর্ণা থেকে ঝরা স্বচ্ছ পানি বাজে সুমধুর রিমি ঝিমি বাজে সুমধুর রিমি ঝিমি ওহে দয়াময় স্রষ্টা মহান কোন সুরে গাই বল তোমারি গান নিপুণ হাতে গড়া বিশ্ব জাহান কোন উপমায় বোঝায় তোমারি শান দিনের শেষে ফিরে আসে আলোর প্রভা নিয়ে চলে জোনাকি দিনের শেষে ফিরে আসে নিশি আলোর প্রভা নিয়ে চলে জোনাকি দিনের শেষে ফিরে আসে নিশি আলোর প্রভা নিয়ে চলে জোনাকি তারাও আপন ভাষায় গাই গান তারাও আপন ভাষায় গাই গান তুমি অসীম প্রভু তুমি মহান তুমি অসীম প্রভু তুমি মহান ওহে দয়াময় স্রষ্টা মহান কোন সুরে গাই বল তোমারি গান নিপুণ হাতে গড়া বিশ্ব জাহান শান কোন উপমাই বোঝাই তোমারি শান তুমি দয়ার সাগর তুমি রহমান তুমি দয়ার সাগর তুমি তোমায় পেতে চাই মন প্রাণ তোমায় পেতে চাই মন প্রাণ ওহে দয়াময় স্রষ্টা মহান কোন সুরে গাই বল তোমারি গান নিপুণ হাতে গড়া বিশ্ব জাহান কোন উপমাই বোঝাই তোমারি শান কোন উপমাই বোঝাই তোমারি শান কোন উপমাই বোঝাই তোমারি শান কোন উপমাই বোঝাই তোমারি শান কোন উপমাই বোঝাই Almadina dot com Almadina dot com